ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إن বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أتم الوضوء كما أمره الله تعالى فالصلوات المكتوبات كفارة لما بينهن رواه الإمام مسلم في صحيحه برقم 231 بين القوسين শর্তা আহদা আশার সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিস নম্বর হাদিস নম্বর হচ্ছে দুইশো একত্রিশ ব্র্যাকেটের মধ্যে হাইফেনের পর হলো এগারো নম্বর হাদিস উসমান বিন আফান রদিয়াল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি যত্ন সহকারে সঠিক পন্থায় অজু করবে ঠিক ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে আল্লাহ তাকে আদেশ করেছে এবং সঠিকভাবে অজু করার পর যদি সে নামাজ প্রতিষ্ঠিত করে তো সেই নামাজগুলি তার পাপ মাফ করে দেওয়ার জন্য কাফারা হয়ে যাবে তাহলে প্রত্যেক নামাজ জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরেব পর্যন্ত মাগরেব থেকে এসা পর্যন্ত এই এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তের মধ্যে যে সমস্ত পাপগুলি সংঘটিত হয় খাস করে ছোট ছোট পাপ আমাদের পাপের তো সীমা নেই আমরা প্রত্যেক মুহূর্তে পাপ করে থাকি জেনে না জেনে পাপ করে থাকি তো এই পাপগুলির জন্য কাফারা হয়ে যাবে কি আমাদের এই ফরজ নামাজগুলি অজু করব তার দ্বারাও সাদিরা গুনা মাফ হয়ে যাবে নামাজ পড়ব তার দ্বারাও সাদিরা গুনাগুলি মাফ হয়ে যাবে সুতরাং নিজেদেরকে পবিত্র করার মাধ্যম হলো সঠিক পন্থায় অজু করা আর সঠিক পন্থায় নামাজ প্রতিষ্ঠিত করা যদি আমরা সঠিক পন্থায় অজু করে ভালোভাবে নামাজ পড়ি নামাজ যত্ন করি নামাজ যত্ন সহকারে আমরা আদায় করি তাহলে আমাদের ছোট ছোট গুণাগুলো সব মিটে যাবে আমাদের কে পবিত্র রাখার জন্য এসব ইবাদতগুলি সঠিক পন্থায় করা দরকার আমরা আল্লাহ তাবারাকুয়াত আলার কাছে এমন অবস্থায় পৌঁছিতে চাই যে আমাদের অন্তর যেন পবিত্র থাকে আমাদের দেহ আমাদের মন যেন পবিত্র থাকে শির্ক থেকে এবং পাপ থেকে অপকর্ম থেকে বেদাক থেকে কেউ যদি শির্ক করে আর নামাজ পড়ে তাহলে নামাজ কাজে লাগবে না কেউ যদি শির্ক করে আর কালেমা লাইলাহিল্লাহ পাঠ করে তো এই কালেমা পাঠ করার দ্বারা কোনো তার উপকার হবে না সুতরাং আমরা যত্ন সহকারে নামাজ পড়ব আর সঠিক পন্থায় অজু করব। এর দ্বারা আমরা নিজেকে পবিত্র করতে পারবো তাহলে বোঝা গেল নিজেকে পবিত্র করার একটি উপাদান বা মাধ্যম হলো সঠিক পন্থায় অজু করা আর সঠিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করা তাহলে আমাদের ছোট ছোট গুণাগুলি সব মিটে যাবে যেমন কি আমাদের কাপড়ে আমাদের কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করতে হয় সাবান দিয়ে ক্লোরক্স দিয়ে তো ওই রকম আমাদের অন্তরে অনেক সময় ময়লা পড়ে যায় পাপের ময়লা সেটা পরিষ্কার হয়ে যাবে সৎকর্মের দ্বারায় তৌবার দ্বারায় ন্যায় কর্মের দ্বারায় ন্যায় কাজের দ্বারায় ইন্নাল হাসানাত হেবনা সৈয়াদ নেকি পাপকে খেয়ে ফেলে সুতরাং আমরা যত পারবো নেকি করব। যত পারবো আমরা এবাদত বন্দগীর মাধ্যমে আমরা জীবন কাটাবো তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালিমা লাইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ পাঠ করার পর নামাজ প্রতিষ্ঠিত করা এই নামাজ আমরা সঠিক পন্থায় পড়ব আর নামাজ পড়ার আগে সঠিকভাবে আমরা উজু করে নেব আমাদের কাপড় চুপড় পোশাক আমাদের মন যেন সব সময় পবিত্র থাকে এ বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি